السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا সম্মানিত দর্শক মন্ডলী রিয়াদুসালেহীন থেকে আপনাদের সামনে দর্শ উপস্থাপন করছি তো আজকের দর্শের বিষয় ধৈর্য অধ্যায় থেকে বাকি হাদিস যেগুলিগুলি রয়েছে সেগুলি আপনাদের সামনে আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ তালা ইমাম বুখারি রাহেমাহুল্লাহ এবং মুসলিম রাহেমাহুল্লাহ ওনারা ওনাদের সহিহুল বুখারি সাহি মুসলিমে এই হাদিসটি নিয়ে এসেছেন হাদিসটি বর্ণনা করেছেন আবদুল্লাহ বিন মাসউদ রাজি আল্লাহ তালানহু তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাহা সাতাকুন বাদি নিশ্চয় আমার পরে অর্থাৎ আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আসারাতুন ওয়া উমরুন তুন কিরুনাহা কি হবে যে মানুষ তোমার চাইতে অন্যদেরকে প্রাধান্য দিবে যোগ্যতার চাইতে অযোগ্য ব্যক্তিকে বেশি মূল্যায়ন করবে তোমার চাইতে তোমাকে যে মূল্যায়ন করা দরকার তোমাকে না করে অন্যজনকে করবে তোমাকে কোনো বিষয়ে প্রাধান্য দেওয়া দরকার তোমাকে না দিয়ে অন্য কাউকে দিবে অনুরুণ এমনইভাবে অনেক কিছু খারাপ জিনিস তোমরা দেখতে পাবে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কলু তখন তারা বললো ইয়া রসুল আল্লাহ ফামা তামরুনা হে আল্লাহ রসুল সালাম এমন যদি হয়ে যায় অর্থাৎ আমার উপর জুলুম করা হচ্ছে আমার হক অন্য কাউকে দেওয়া হচ্ছে আমার না দিয়ে এবং এ ধরনের যখন কিছু অনিয়ম কাজ যখন চালু হবে তো সেই মুহূর্তে আমরা কি করতে পারি আমাদেরকে আপনি কি ওসিয়ত করছেন কি করা যেতে পারে আলাইকুম তোমাকে যে দায়িত্ব দেওয়া হবে সে দায়িত্বটা তুমি ভালোভাবে পালন করবা অর্থাৎ যে অন্যায় করেছে ওটা দেখার দরকার নেই আমার যে ডিউটি আমার যে চাকরি আমি এটা পরিপূর্ণতার সাথে আদায় করবো তোমাকে যে দায়িত্ব দেওয়া হবে এটা তুমি পরিপূর্ণ করবা ওয়াতাস আলুন আল্লাহ লাকুম আর আল্লাহকে বলবা আল্লাহ তুমি আমার যেটা পাও না তুমি আল্লাহ তুমি আমাকে দাও তো দুনিয়ার কোনো মানুষ যদি অন্যায় করে অবিচার করে এবং সে যদি আমাকে অমূল্যায়ন করে কিন্তু আমি আমার দায়িত্ব যদি আমি নিভিয়ে যাই আর আল্লাহকে বলি আল্লাহ আমি আমার কাজ করে যাচ্ছি এরা আমাকে ওভারটেক করলেও এরা আমাকে অবমূল্যায়ন করলেও আল্লাহ তুমি আমার যেটা পাও না আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও আল্লাহ তাকে দিবে ইনশা আল্লাহ তালা তাহলে হাদিস থেকে যে বুঝে আসে সেটা হলে যে এগুলি এমত অবস্থায় মানুষের ধৈর্য ধরা দরকার এবং তাকে মনে করতে হবে যে দুনিয়ার মানুষ যাই কিছু করুক না কেন আমার রব এবং আমার স্রষ্টা তিনি আমার বিষয়ে সব বিষয়ে অবগত আছেন তো আমার সমাধানটা তার কাছ থেকে আমি নিব ইনশা আল্লাহ তালা এরপরের হাদিস ওয়ান আবি ইয়াহিয়া উসাইদ ইবিনুল হুদাই রাদিয়াল্লাহু আনহু أن رجلا من الأنصار قال يا رسول الله ألا تستعملني كما استعملت فلانا فقال إنكم ستلقون بعدي أثرة فاصبروا حتى تلقوني على الحوض মুত্তাফাকুন আলাই আবু ইয়াহিয়া উসাইদ বিন হুদাই রাজিয়াল্লাহ তিনি বলেন আন্না রাজুলান আর আনসারি একজন ব্যক্তি আল্লাহ নবীকে বললেন আমাকে একটা কাজে লাগান কামা ইস্তামালতা ফুলানান যেমন অমুক ব্যক্তিকে কাজে লাগাইছেন তো আল্লাহ নবী বললেন দেখো কাজ পাওয়া আর না পাওয়া এটা তো তোমার ভাগ্যে থাকলে তুমি পাবা সে এসেছে সে পেয়েছে তুমিও হয়তো পাবা তবে শুনে রাখো যেটা যেটা সমস্যা পরবর্তীতে হবে সেটা হলেই ইন্নাকুম সাতাল কাউনা বাদি আসারাতান আমার পরে তোমরা এই সমস্যাটা বেশি অনুভব করবা সেটা কি যে মানুষ একজনকে মূল্যায়ন না করে আরেকজনকে করবে একজনকে অগ্রাধিকার না দিয়ে আরেকজনকে দিবে তো যদি এমন অবস্থা চলে আসে যে মানুষ তাকে সঠিকভাবে কাউকে কেউ মূল্যায়ন করবে না আর যাকে মূল্যায়ন করা দরকার তাকে না করে আর একজনকে করবে এমন অবস্থা যদি হয়ে যায় ফার্স্ট বিরু সেই সেই মুহূর্তে তুমি সবুর করো ধৈর্য ধারণ করো হাত্তা তাল কাউনি আলাল হাউজ এমনকি মৃত্যুর পরে কেয়ামতের দিন কবর থেকে ওঠার পরে আমি নবী হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবো তখন তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ তালা তো আল্লাহ নবী সাল্লাম তার হাউজের কাউসারের পানি যদি এই ব্যক্তিকে পান করান সেই কেয়ামতের কঠিন দিনে যখন মাথার উপরে এক মাইল উপরে শুধু সূর্য থাকবে আজকে সূর্য কত হাজার হাজার মাইল দূরে হ্যাঁ লক্ষ কোটি মাইল দূরে তারপরেও এই সূর্যের তাপ আমরা যেন বরদাস্ত করতে পারি না এই সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে তখন মানুষের কি অবস্থা হবে তো সেই কঠিন মুহূর্তে আল্লাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি এই হাউস থেকে এক ঘোঁট পানি পান করবে লাম ইয়াজমা আবাদান সে আর কোনোদিন পিপাসিত হবে না সুবহান আল্লাহ তাহলে এই বিনিময়টা আল্লাহ পাক হাউসে তাকে দিবেন ধৈর্যের কারণে ধৈর্য ধরার কারণ এ বিষয়ে আরেকটি আগের হাদিস وعن أبي إبراهيم عبد الله بن أبي أوفى رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم في بعض أيامه التي لقي فيها العدو انتظر حتى إذا مالت الشمس قام فيهم فقال يا أيها الناس لا تتمنوا لقاء العدو واسألوا الله العافية فإذا لقيتموهم فاصبروا واعلموا أن الجنة تحت ظلام السيوف সম্মানিত দর্শক মণ্ডলী এই হাদিসটি বুখারি মুসলিম নিয়ে এসেছেন তাদের কিতাবে হাদিসটি রেবায়ত করেছেন আবু ইব্রাহিম আবদুল্লাহ বিন আবি আউফা রাজি আল্লাহ আনহুমা তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন ফি বাজ আইয়া আদু কোনো একদিনে উনি যখন শত্রুদের মোকাবেলার জন্য যখন জেহাদে বের হয়েছিলেন কোনো এক সময় কোনো এক জেহাদে ইন তাবারা হাত্তা ইদা মা শামস তো দুপুরে ওখানে পৌঁছেছেন পৌঁছার পরে উনি অপেক্ষায় ছিলেন যে সূর্য না ঢলে যাওয়া পর্যন্ত উনি জেহাদ থেকে বিরত আছেন এবং অপেক্ষায় আছেন তো এমত অবস্থায় উনি মানুষদেরকে নির্দেশ দিচ্ছেন কি দিচ্ছেন বলছেন ইয়া হে লোক সকল লাজ তামান্না আল আদু তোমরা শত্রুদের মোকাবেলার আশা রাখিও না অর্থাৎ তুমি এটা আশা রাখো না যে আমি শত্রুদের সামনে যাব ওই শত্রুরা আমাদের সামনে আসুক তাদের লড়াই করব এই লড়াই হত্যার তুমি আশা করো না তুমি মন থেকে আল্লাহ কাছে চেয়েও না চেয়েও না আল আফিয়া আর আল্লাহর কাছ থেকে তুমি সর্বক্ষণ সুস্থতার দোয়া করবে আল্লাহ থেকে সবসময় নিরাপদে দোয়া রাখবে আল্লাহ তুমি নিরাপদে রেখো এটা দোয়া করবা তবে শুনে রাখো এটা হলো দোয়া ভেনো জিনিস আর যেটা ঘটবে সেটা ভেনো জিনিস তো তুমি কখনো যুদ্ধ লড়াই চাইবা নিরাপদে থাকার চেষ্টা করবা কিন্তু লাকি তুমু যুদ্ধ যদি শুরু হয়ে যায় যুদ্ধ যদি ঘটে বসে ফাসবিরু তখন তুমি ধৈর্য ধারণ করবা তখন তুমি কি করবা সবর করবে ধৈর্য ধারণ করবে আর মনে রাখবে জান্নাত কিন্তু তরবারির সায়ের নিচে আল্লাহ পাকে রেখেছেন সুবহান আল্লাহ তার অর্থ হল এই যে তুমি যখন কেতাল করবে যুদ্ধ করবে তখন ধৈর্য ধারণ করবে পেছন দিকে পলায় যাবে না তুমি গাজী হও বা শহীদ হও তবে এর বিনিময় কি এর বিনিময় জান্নাত আল্লাহ বলছেন যে একজন মুজাহিদের তার তরবারি যা আছে তরবারির ছায়া নিচেই আল্লাহ পাক জান্নাতে রেখেছেন অর্থাৎ যে তরবারির দ্বারা মানুষ জিহাদ করবে ওই মুজাহিদকে আল্লাহ পাক অবশ্যই অবশ্যই জান্নাত দিবেন অন্য রেওয়ায়তে আছে আল্লাহ নবী বলেছেন যে একজন মুজাহিদ সে যখন জান মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করেন তখন তার মাঝে আর জান্নাতের মাঝে কোনো ব্যবধান থাকে না তবে সে যদি ঋণী হয় তে ঋণটা বাধা হয়ে দাঁড়ায় ঋণ এটা বাধা হয়ে দাঁড়ায় বাকি সব গুণ আল্লাপাক মাফ করে দেবেন জিহাদের কারণে তো তখন আল্লাহ নবী সাল্লাম একটি দোয়া পড়লেন আল্লাহ মুনজিলাল কিতাব হে কিতাব অবতরণকারী ও মুজরিয়া সেহাব হে মেঘের পরিচালক ও হাজিমাল আহজাব এবং হে শত্রুদেরকে ধ্বংসকারী তুমি তাদেরকে ধ্বংস করে দাও ওয়ান সুরনা আলাইহিম এবং তাদের উপর আমাদের জয়ী করে দাও তাদের বিরুদ্ধে আমাদেরকে কি করে দাও জয়ী করে দাও এবং তাদেরকে পরাজয় করে দাও তো আল্লাহ নবী এই দোয়া করেছেন এই হাদিসটা এই অধ্যায় নিয়ে আসে ইমাম নবী রহমাহুল্লাহ উনি এই কথাই শুধু বুঝাতে চেয়েছেন যে জেহাদের মাঠেও মানুষের ধৈর্য ধারণ করতে হবে ঠিক তেমনই জীবনের সর্বস্তরে সর্বক্ষেত্রে মানুষের ধৈর্য ধরা উচিত আর এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ তালা দুনিয়ায় যেরকম তার গুণাক্ষমা করে দেন আল্লাহ পাক তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন ঠিক কেমতের দিন আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করবেন তো এই হাদিস থেকেই ধৈর্যের যেটা অধ্যায় আছে এটা শেষ হয়ে গেল এর পরের অধ্যায় সেটা হলো আসিদ সততা বা সত্য কথা বলা সিদ্ধ সততা বা সত্য কথা বলার অধ্যায় তো এই অধ্যায়ে প্রায় তিনটি আয়াত উনি উপস্থাপন করেছেন আর ছয়টি হাদিস নিয়ে এসেছেন সবগুলি হাদিস সহি তো প্রথম যে আয়াত উনি নিয়ে এসেছেন আয়াতটি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين سورة توبة একশত উনিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাদিনা আমানু হে ইমানদার গুণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহর ভয় করো ওয়াকুনু মা সাদিকিন এবং তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও তোমার চলাফেরা কাদের সাথে হবে সত্যবাদী তাদের সাথে তো তুমি নিজেকে সত্যবাদীর সাথে তুমি গণ্য করো হ্যাঁ আর তুমি সত্যবাদীর অন্তর্ভুক্ত হয়ে যাও অর্থাৎ তুমিও সত্যবাদী হয়ে যাও তুমি সর্বক্ষণ সততার উপর থাকো এই মুহূর্তে বিরতির সময় এসেছে একটু বিরতি নিচ্ছে আপনাদের কাছ থেকে বিরতির পর বাকি আলোচনা আবার আপনাদের সামনে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ ওসালাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী সত্যবাদীর অধ্যায়ে আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম এবং তার অনুবাদ করেছি দ্বিতীয় আয়াত সেটি হলো ওয়াসাদিফিন ওয়াসাদিকাত সুরে আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাপাক এখানে মমিন এবং মুসলমানের একাধিক গুণ বলেছেন ইন্দাল মুসলিমিন আল মুসলিমাত আল মুমিন আল মুমিনাত আল কানিতিন আল কানিতাত ওয়াসাদিকিন ওয়াস মমিন পুরুষ মমিন নারী মুসলমান পুরুষ মুসলমান নারী এবাদতকারী ধৈর্য ধারণকারী অনেকগুলি গুণাবলী বর্ণনা করেছেন অর্থাৎ এই গুণগুলি যাদের ভিতরে থাকবে আল্লাহ পাক তাদের জন্য একটি জান্নাত তৈরি করে রেখেছেন এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা তাদের জন্য হবে তো এই আয়াতে আল্লাহ বলছেন ও সদিকা ও সদিকার যে সত্যবাদী পুরুষ এবং সত্যবাদিনী নারী এদের জন্য আদাল্লাহ আজরান আজান আল্লাহ তাদের জন্য ক্ষমা এবং বড় বদলা আল্লাহ পাক তাদের জন্য রেখেছেন তৃতীয় নম্বর হাদিস সুরাই মোহাম্মদের একুশ নম্বর আয়াত ফালাউ সদাকুল্লাহ এই আয়াতের পরে এই অধ্যায় উনি প্রথম যে হাদিস নিয়ে এসছেন অত্যন্ত প্রসিদ্ধ হাদিস এবং গুরুত্বপূর্ণ হাদিস হাদিসটি হলেই আনিবনি মাসউদ্দিন রবি আল্লাহ তাল আনহু আনিন নবী সাল্লাম কল ইন্না সিদকা ইহদি ইলাল বীর ওয়াইন্নাল বীররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়াইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দীকা আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন ইন্না সিদকা ইয়াহদি ইলাল বীর সত্য কথা বললে সত্য জিনিসটা মানুষকে নেকির দিকে প্রদর্শন করে সত্য জিনিস মানুষকে নেকির দিকে পথ প্রদর্শন করে ওয়াইন্নাল বীর ইয়াহদি ইলাল জান্নাহ আর নেকি মান্নাতের দিকে ধাপিত করে ওয়া রজুল আলায়াসদুক হাত্তা সিদ্দিকা আর মানুষ যখন সত্য কথা বলতেই থাকে সত্যবাদী হতেই থাকে তো সত্য কথা বলতে বলতে এমন কি আল্লাহ তারা তাকে সত্যবাদী বলে আল্লাহর কাছে তাকে লিপিবদ্ধ করে করে রাখে যে এই ব্যক্তি সত্যবাদী সুমাহ ওয়া ইন্নাল কিদবা ইহাদি ইলাল ফুজুর আর মিথ্যা এটা মানুষকে অশ্লীল কাজের দিকে ধাবিত করে অশ্লীল পথে চালায় ওয়াইনাল ফুজো রায়াহদি ইলান্নার আর অশ্লীল কাজ এটা মানুষকে নামের দিকে নিয়ে যায় ওয়াইন্না রজুলা লায়াকিবু আর মানুষ যখন মিথ্যা কথা বলে মিথ্যা বলতে বলতে এমন কি আল্লাহর কাছে সে মিথ্যুক বলে আখ্যায়িত হয়ে যায় এবং আল্লাহ তাকে মিথ্যুক বলে তার কাছে লিখে রাখে নাউজুবিল্লাহ তো সত্যবাদী হওয়া সত্য বলা এটা একটা মুমিনের চিহ্ন এবং সত্যের মাধ্যমে একজন মানুষ সঠিক পথ পেতে পারে এবং যে পথ তাকে জান্নাতে নিয়ে যাবে কিন্তু মিথ্যার ভিতরে কোনো বরকত নেই মিথ্যার ভিতরে কোনো কল্যাণ নেই মিথ্যা মানুষদেরকে ধ্বংসের পথে নিয়ে যায় এবং তার সর্বশেষ ঠিকানা হয় জাহান্নাম আল্লাহ যেন আমাদেরকে সত্যের উপর অটল থাকার তৌফিক দান করেন এরপরে যে হাদিসটি সেটা হলে আন আবি মোহাম্মদ আল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাজি আল্লাহ আনহুমা কলা হাফিজ তুমিন রসুল্লাহাম দা মা ইলা মা লা ইউরিবুক ফা ইন্না সিদকা তোমা নীনাতুন ওয়াল কিদবা রিবাতুন রাওয়াহ তিরমিদি ওকালা হাদিসুন সাহি ইমাম তিরমিদি সাহি সানাদের সাথে হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি রেওয়ায়ত করেছেন আলী বিন আবি তালেব রাজি আল্লাহ তালাম তিনি বলেন হাফিজ তুমিন রসুল্লাহাম আমি আল্লাহর নবীর কাছ থেকে এই শব্দটি আমি মুখস্থ করেছি কি সেটা দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক সন্দেহযুক্ত জিনিস ছেড়ে দিয়ে সন্দেহ মুক্ত জিনিসের দিকে তুমি যাও যেই কাজে সন্দেহ আছে ছেড়ে দাও যেই কথায় সন্দেহ আছে যে এটা সত্য কি না কেমন দরকার নেই ছেড়ে দাও যেই কর্মে সন্দেহ আছে ছেড়ে দাও আর যার ভিতরে সন্দেহ নাই সেটা গ্রহণ করো কোনো কথা বলার ক্ষেত্রে যে কথাটা তো বললাম কিন্তু সত্য কি না সন্দেহ আছে বলার দরকার নেই যেটা সঠিক জানো সেটা বলো ঠিক আছে তো বলছেন সন্দেহযুক্ত ছেড়ে দিয়ে সন্দেহ মুক্ত কাজ বা কথাকে গ্রহণ করতে হবে বলছেন ফাইন্না সিদকা তোমা নিনাতুন কারণ সত্যতা সত্য কথা বলার ভিতরেই শান্তি আছে ওয়ালকিদ বা রিবাতুন আর মিথ্যার ভিতরে সন্দেহ মিথ্যা যেটা এটা সন্দেহ এটা যেটা বলছি সেটা সত্য হতেও পারে নাও পারে এর ফলাফল এও হতে পারে সন্দেহ আছে তো এই হাদিস দ্বারা আল্লাহ নবী সালাম যেটা আমাদেরকে দুটা জিনিস বলছেন যে যেখানে সন্দেহ হবে ও জিনিস থেকে এড়িয়ে চলবে আর মনে রাখবে যেটা সত্য সেটা গ্রহণ করার মাধ্যমেই তুমি তোমার অন্তরে প্রশান্তি পাবে মিথ্যার ভিতরে তোমার কোনো বরকত নেই মিথ্যার ভিতরে তোমার কোনো প্রশান্তি নেই এরপরে যে হাদিস সেটি হলে আন আবি সুফিয়ান সাখার ইবনে হারাবিন রাদিয়াল্লাহু আনহু ফি হাদিসি طويل في قصة هرقل قال هرقل فماذا يأمركم يعني أن النبي صلى الله عليه وسلم قال أبو سفيان قلت يقول اعبدوا الله وحده لا تشركوا به شيئا واتركوا ما يقول آباؤكم ويأمرنا بالصلاة والصدق والعفاف والصلة متفق عليه আবু সুফিয়ান তার একটি লম্বা হাদিস আছে যে আবু সুফিয়ান যখন তাদের কাছে গিয়েছিলেন তখন তারা জিজ্ঞাসা করেছে আবু সুফিয়ানকে উনি এখনও মুসলমান হন নাই আবু সুফিয়ান এখনও মুসলমান হন নাই বলছেন ফামাদা অর্থাৎ ওই নবী তোমাদেরকে কি বিষয়ে নির্দেশ দেয় কি হুকুম দেয় কাল আবু সুফিয়ান আবু সুফিয়ান তখন বলল ইয়াকুল বলছে কুল তো আমি বললাম ইয়াকুল আল্লাহ নবী বলেন ও আবুদুল্লাহ আহদা এক আল্লাহর রেবাজ করার জন্য বলেন ওলা এবং মানুষদেরকে বলেন যে তোমরা তার সাথে কাউকে শরিক করো না ওয়াতরু কতরুকু মা একলু আবাউকুম তোমাদের পিতামাতা কি বলেছে সেটা তুমি ছেড়ে দাও অর্থাৎ জাহেলিয়াতের যুগে পিতামাতা কি করেছে তারা কি বলেছে তাদের কি আচরণ ছিল ওগুলো সব ছেড়ে দাও ওগুলো জাহেলিয়াতের কাজ আমি আল্লাহর পক্ষ থেকে যে ইসলামের দাওয়াত দিচ্ছি যেটা আমি বলছি তোমাদের এটা গ্রহণ করো আগের পূর্বের বাপদাতার চোদ্দ গোষ্ঠীর দোহাই দিয়ে পূর্বে যা হয়েছে সেগুলি আর তুমি সামনে নিয়ে এসো না বলছেন ওয়া মরুন আবি সালাত তিনি আমাদেরকে সালাতের নির্দেশ দেন সালাত পড়ার জন্য বলেন সালাত কায়েম করার জন্য সালাত পরিচিত করার জন্য বলেন ওয়া সিদ্কি আমাদেরকে সত্য কথার জন্য বলেন সত্য বলতে বলেন ওয়াল আফাফ পবিত্রতার দাওয়াত দেন ওয়া সিলাতি এবং সিলা রাহমি অর্থাৎ আত্মীয়তা বন্ধন ঠিক রাখার উনি নির্দেশ দেন তো এই হাদিসের ভিতরে কয়েকটি জিনিস আমরা জানতে পারলাম সেটা হলেই যে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম ওনার যে দিন আমাদের কাছে নিয়ে এসেছেন সেই দিনের যে দাওয়াত দিচ্ছেন মানুষদেরকে তার ভিতরে প্রথম দাওয়াত হলেই যে এবাদত হতে হবে শুধুমাত্র এক আল্লাহর জন্য আর অন্য কারোর জন্য এবাদত করা এটাই হলো সেরি সে যেই করুক না এরপরে বলছেন যে পূর্বের জাহিলিয়াতি কোনো প্রথা এগুলো পরিত্যাগ না করা পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না বাপদাদার দোহাই দিয়ে পেছনে আগে কি হয়েছে এগুলি বলে কোনো কাজ চলবে না এরপরে মোমেনদের আরেকটি পরিচয় অবশ্যই তাকে সলাদ কায়েম করতে হবে অবশ্যই সলাদ পড়তে হবে এবং অসিদকি সত্য কথা বলতে হবে এবং ওয়াল আফাফ তাকে পবিত্র থাকতে হবে সকল গুণা থেকে বাঁচার চেষ্টা করতে হবে ওয়াসিলাতে আত্মীয়তা বন্ধন ঠিক রাখতে হবে এই সবগুলি হলো ইসলামের ভেতরে আমাদের করণীয় মূল্যবান কাজগুলি যে কাজের নির্দেশ আল্লাহ নবী সালাম সাহাবা একরামদেরকে দিতেন তো এই কাজের ভিতরে একটি উল্লেখযোগ্য কাজ সেটা হলো আল সিদ সত্য কথা বলা এরপরে যেটা হাদিস সেটা হলে সাহালিবনি হুনাইফ ওয়াহুয়া বাদরিউন রাজিয়াল্লাহ আনহু আন্না নবী সাল্লাম কল নবী সাল্লাম বলেছেন মান আল্লাহ তালা শাহাদাতা বেসিদিন বাল্লাগাহু মানাজিলা সুহাদা ওয়াইন মাতা আলা ফিরাশিহি এরপরে আরেকটি ছোট্ট হাদিস মাঝখানে একটি বড় হাদিস আছে সময় যেহেতু সংক্ষিপ্ত তো ছোট্ট হাদিসটি একটু আগে নিয়ে আসছি হাদিসটি হলে আবু খালিদ হাকিম বিন হেজাম রাজি আল্লাহ তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন ক্রেতা এবং বিক্রেতা যে কিনে এবং যে বিক্রি করে হ্যাঁ ক্রেতা এবং বিক্রেতা উভয় বিল খিয়ার তাদের অধিকার আছে কি ক্ষেত্রে মালাম ফার্রাকা যতক্ষণ পর্যন্ত তারা পৃথক না হবে অর্থাৎ কোনো একজন ব্যক্তি কোনো একটা জিনিস বিক্রি করছে আর একজন কিনছে দাম দম সব ঠিক হচ্ছে ঠিক হওয়ার পর যতক্ষণ পর্যন্ত পাশে আছে অতক্ষণ পর্যন্ত সেই ইচ্ছা জিনিস নিতেও পারে নাও পারে বিক্রি করতেও পারে নাও পারে কিন্তু দুইজন যখন আলাদা হয়ে যাবে তখন আর তার অধিকার থাকবে না যে জিনিসটা ফেরত দিবে হ্যাঁ যদি এমনটা কথা হয়ে থাকে যে যে শর্ত বলা হয়েছে যা কিছু বললেন এটা ঠিক থাকলে তাকে নিব আর না ঠিক থাকলে ফেরত দেবো এটা আলাদা কথা কিন্তু শর্ত ছাড়া যদি এমনি এভাবে লেনদেন হয় আর লেনদেনের মাঝে যদি দুইজন যখন পরস্পর জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তখন সেটাকে আবার পরবর্তীতে নেওয়ার জন্য কোনো এখতিয়ার থাকবে না ফাইন না বুরিকালা হুমা ফি বাইহিমা তো শরীয়তের বিধান অনুযায়ী যে ব্যক্তি কোনো জিনিস বেচবে বা কিনবে তারা সত্য কথা বলতে হবে যে ছাগল এতটুকু দুধ হয় এ অবস্থা আছে হ্যাঁ তার ভিতরে যদি কোনো দোষ থাকে সেটাও উল্লেখ করা দরকার তো আল্লাহ বলছেন তারা যদি সত্য হয় যে নিবে সেও যে বিক্রি করবে সেও এবং তার ভিতরে কোনো দোষ থাকলে সেটাও যদি বলে দেয় বুরিকালাহুমা ফি বাই এহিমা উভয়ের লেনদেনে আল্লাপাক বরকত দান করবেন ওয়া ইন কাতামা ওয়া কাদাবা মহিকত বারাকাতু বাই এহিমা বলছেন সে যদি কোনো জিনিস গোপন রাখে কোনো দোষকে গোপন রাখে ওয়া কাদাবা অথবা মিথ্যা কথা বলে তো এর কারণে আল্লাপাক উভয়ের লেনদেনের ভিতরে বরকত উঠিয়ে নেবেন বরকত আল্লাহ পাক দান করবেন না তো এখানে লেনদেনের দুইজনের ক্ষেত্রেই হতে পারে এককভাবেও হতে পারে যে ব্যক্তি কিনতে গিয়েছে সে মিথ্যা বলে নাই কিন্তু যে বিক্রি করছে সে মিথ্যা কথা বলে এখন যদি বিক্রি করে তাহলে এই বরকত তার জন্য হবে না তো যেই ব্যবসায় মিথ্যা আছে যেই ব্যবসায় ধোকা আছে এবং যেই ব্যবসায় প্রকাশ করা হয় না দোষ ত্রুটি এগুলি তাহলে সেই তার ভিতরে বরকত নেই মোমিনদের উচিত যে তারা আরেকজন মানুষের যেন ক্ষতি না চায় সেই জন্য সে যে জিনিসটা বিক্রি করবে বা কিনবে সঠিক যেটা ব্যাখ্যা তার যে অবস্থা এটা মানুষকে বলবে সে নিল নিল না নিল না নিল এই হাদিস থেকে যেটা প্রমাণিত হয় যে সত্তর ভিতরে আল্লাপাক বরকত দান করেছেন আজকে এ পর্যন্তই এই অধ্যায়ে আর একটি হাদিস আছে এই হাদিসটি আপনাদের সামনে পরবর্তী দর্শে নিয়ে আসবো আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা সকলে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফি দান করেন ও আখরুদ্দা আওয়ানা আনিল রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু